সুন্দরে তুমি লাল গোলাপের পাপড়িতে তুমি ওই কৃষ্ণ চূড়ার সুন্দরে তুমি লাল গোলাপের পাপড়িতে তুমি পৃথিবীর যেখানেই আছে সুন্দর সেখানেই আছো শুধুই তুমি ওই কৃষ্ণ চূড়ার সুন্দরে তুমি লাল গোলাপের পাপড়িতে তুমি ওই কৃষ্ণ চূড়ার সুন্দরে তুমি লাল গোলাপের পাপড়িতে তুমি পৃথিবীর যেখানেই আছে সুন্দর সেখানেই আছো শুধুই তুমি ওই কৃষ্ণ চূড়ার সুন্দরে তুমি লাল গোলাপের পাপড়িতে তুমি তোমার আলোতে আলোকিত আধার ঘেরা এ বিশ্বজাহান তোমার পরশে পুলকিত স্রষ্টা ভোলা ওই দিন ইনসান তোমার আলোতে আলোকিত আধার ঘেরা এ বিশ্বজাহান তোমার পরশে পুলকিত স্রষ্টা ভোলা ওই জিন ইনসান তুমি মোদের পরশ পাথর আশার হৃদয়ের রত্ন তুমি ওই কৃষ্ণ চূড়ার সুন্দরে তুমি লাল গোলাপের পাপড়িতে তুমি ওই কৃষ্ণ চূড়ার সুন্দরে তুমি লাল গোলাপের পাপড়িতে তুমি পৃথিবীর যেখানেই আছে সুন্দর সেখানেই আছো শুধুই তুমি ওই কৃষ্ণ চূড়ার সুন্দর তুমি লাল গোলাপের পাপড়িতে তুমি জীবন বাজি রাখলে তুমি দিনের নিশান করতে উঁচু বদরুহুদ খন্দ কেটেছিল তোমার সে স্বপ্ন শুধু জীবন বাজি রাখলে তুমি দিনের নিশান করতে উঁচু বদরুহুদ খন্দ কেতে ছিল তোমার সে স্বপ্ন শুধু তুমি মোদের সিপাহ সালার বীর কান্ডারি গো তুমি ওই কৃষ্ণ চূড়ার সুন্দরে তুমি লাল গোলাপের পাপড়িতে তুমি ওই কৃষ্ণ চূড়ার সুন্দরে তুমি লাল গোলাপের পাপড়িতে তুমি পৃথিবীর যেখানেই আছে সুন্দর সেখানেই আছো শুধুই তুমি ওই কৃষ্ণ চূড়ার সুন্দরে তুমি লাল গোলাপের পাপড়িতে তুমি ওই কৃষ্ণ চূড়ার সুন্দরে তুমি লাল গোলাপের পাপড়িতে তুমি কৃষ্ণ চূড়ার সুন্দরে তুমি লাল গোলাপের পাপড়িতে তুমি